ফেব্রুয়ারি একুশে তারিখ একুশ তারিখ দুপুর বেলা রক্ত দুপুর বেলা রক্ত বৃষ্টি নামে বৃষ্টি বৃষ্টি নামে বৃষ্টি কোথায় বরকতেরি বরকতেরি রক্ত ফেব্রুয়ারির একুশ তারিখ দুপুর বেলা রক্ত বৃষ্টি নামে বৃষ্টি কোথায় বরকতেরই রক্ত ফেব্রুয়ারির একুশ তারিখ দুপুর বেলা রক্ত বৃষ্টি নামে বৃষ্টি কোথায় বরকতেরই রক্ত ওহো বরকতেরই রক্ত ফেব্রুয়ারি তারিখ বেলা রক্ত বেলা রক্ত বৃষ্টি নামে বৃষ্টি কোথায় বরকতেরই রক্ত বৃষ্টি নামে বৃষ্টি কোথায় বরকতেরই রক্ত হাজার যুগের সূর্য তাপে জ্বলবে এমন লাল যে সেই লোহিতে লাল এমন লাল যে চূড়ার ডাল যে হাজার যুগের সূর্য তাপে জ্বলবে এমন লাল যে সেই লোহিতে লাল হয়েছে কৃষ্ণ চূড়ার ডাল কৃষ্ণ চূড়ার ডাল যে রক্ত ফেব্রুয়ারির একুশ তারিখ ফেব্রুয়ারির একুশ তারিখ দুপুর বেলা রক্ত বৃষ্টি নামে বৃষ্টি কোথায় ফেব্রুয়ারির একুশ তারিখ দুপুর বেলা রক্ত বৃষ্টি নামে বৃষ্টি কোথায় বরকতেরি রক্ত প্রভাত ফেরি প্রভাত ফেরি প্রভাত ফেরি প্রভাত ফেরি আমায় নেবে সঙ্গে বচন আমি জন্মেছি বাংলা আমার বচন প্রভাত ফেরি আমায় নেবে সঙ্গে বাংলা আমার বচন আমি জন্মেছি এই বঙ্গে ওহো রফিকেরই রক্ত ফেব্রুয়ারির একুশ তারিখ রক্ত দুপুর বেলা রক্ত বৃষ্টি কোথায় বৃষ্টি নামে বৃষ্টি কোথায় ফেব্রুয়ারির রক্ত দুপুর বেলা রক্ত বৃষ্টি নামে বৃষ্টি কোথায় বরকতেরই রক্ত প্রভাত ফেরির মিছিল যাবে ছড়াও ফুলের মিছিল যাবে বিষাদ গীতে ছড়াও ফুলের বন্যা তুমিরের কন্যা প্রভাত ফেরির মিছিল যাবে ছড়াও ফুলের বন্যা বিষাদ গীতি গাইছে পথে তুমিরের কন্যা তুমিরের কন্যা জব্বারেরই রক্ত ফেব্রুয়ারির একুশ তারিখ দুপুর বেলা রক্ত বৃষ্টি নামে বৃষ্টি কোথায় বরকতেরই রক্ত মরণ চূড়ায় ঝাঁপ দিল যে অগ্নি ফেব্রুয়ারির শোকের বসন পড়ল তারি ভগ্নি পাহাড় তলির মরণ চূড়ায় ঝাঁপ দিল যে অগ্নি ফেব্রুয়ারি বসন বসন পূর্ণ তারি ভগ্নি রক্ত একুশ তারিখ দুপুর বেলা রক্ত বৃষ্টি নামে বৃষ্টি কোথায় বরকতেরি রক্ত ফেব্রুয়ারির একুশ তারিখ দুপুর বেলা রক্ত বৃষ্টি নামে বৃষ্টি কোথায় বরকতের রক্ত সালামেরই রক্ত ওহো রফিকেরই রক্ত ওহো জব্বারেরই রক্ত ওহো বরকতেরই রক্ত